ছয় দিবসে আকাশ মণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করিয়াছেন অতঃপর আর সে সমাসীন হইয়াছেন তিনি জানেন যাহা কিছু ভূমিতে প্রবেশ করে ও যাহা কিছু উহা হইতে বাহির হয় এবং আকাশ হইতে যাহা কিছু নামে ও আকাশে যাহা কিছু উত্থিত হয় তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন তোমরা যাহা কিছু করো আল্লাহ তাহা দেখেন ওয়া ইলাল্লাহি তুরজাউল উমূর আকাশ মণ্ডলীয় পৃথিবীর সর্বময় কর্তৃত্ব তাহারই এবং আল্লাহরই দিকে সমস্ত বিষয় প্রত্যাবর্তিত হইবে يولج الليل في النهار ويولج النهار في الليل وهو عليم بذات الصدور তিনি এ রাত্রিকে প্রবেশ করান দিবসে এবং দিবসকে প্রবেশ করান রাত্রিতে এবং তিনি অন্তর্জামী آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি ঈমান আনো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 ايديهم وبايمانهم بشراكم اليوم بشراكم اليوم جنات تجري من تحتها الانهار خالدين فيها সেদিন তুমি দেখিবে মুমিন নরনারীগণকে তাহাদের সমুখ ভাগে ও দক্ষিণ পাশে তাহাদের জ্যোতি ছুটিতে থাকিবে বলা হইবে আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতের যাহার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তোমরা স্থায়ী হইবে ইহাই মহাসাফল্য يوم يقول المنافقون والمنافقات للذين امنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা মুমিনদেরকে বলিবে তোমরা আমাদের জন্য একটু থামো যাহাতে আমরা তোমাদের জ্যোতির কিছু গ্রহণ করিতে পারি বলা হইবে তোমরা তোমাদের পিছনে ফিরিয়া যাও ও আলোর সন্ধান করো অতঃপর উভয়ের মাঝামাঝি স্থাপিত হইবে একটি প্রাচীর যাহাতে একটি দরজা থাকিবে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 بالغيب নিশ্চয়ই আমি আমার রাসুলগণকে প্রেরণ করিয়াছি স্পষ্ট প্রমাণ সহ এবং তাহাদের সঙ্গে দিয়াছি কিতাব ও ন্যায়নীতি যাহাতে মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে আমি লৌহ ও দিয়াছি যাহাতে রইয়াছে প্রচণ্ড শক্তি ও রহিয়াছে মানুষের জন্য বহুবিধ কল্যাণ ইহা এই জন্য যে আল্লাহ প্রকাশ করিয়া দেন কে প্রত্যক্ষ না করিয়াও তাহাকে ও তাহার রাসূলগণকে সাহায্য করে অবশ্যই আল্লাহ শক্তিমান পরাক্রমশালী ولقد أرسلنا نوحا وإبراهيم وجعلنا في ذريتهما النبوة والكتاب فمنهم مهتد وكثير منهم فاسقون আমি নূহ এবং ইব্রাহিমকে রাসুল রূপে প্রেরণ করিয়াছিলাম এবং আমি তাহাদের বংশধরগণের জন্য স্থির করিয়াছিলাম নবুয়াত ও কিতাব কিন্তু উহাদের অল্পই সৎপথ অবলম্বন করিয়াছিল এবং অধিকাংশই ছিল সত্যত্যাগী ثم قفينا على آثارهم برسلنا وقفينا بعيسى ابن مريم وآتيناه الإنجيل واتيناه الانجيل وجعلنا في قلوب الذين اتبعوه رافه ورحمه ورهبانيه ابتدعوها ورهبانية ابتدعوها ما كتبناها عليهم ما كتبناها عليهم إلا ابتغاء رضوان الله فما رعوها حق رعايتها فآتينا الذين آمنوا منهم أجرهم وكثير منهم فاسقون অতঃপর আমি তাহাদের পশ্চাতে অনুগামী করিয়াছিলাম আমার রাসুলগণকে এবং অনুগামী করিয়াছিলাম মারিয়াম তনয় ইসাকে আর তাহাকে দিয়াছিলাম ইঞ্জিল এবং তাহার অনুসারীদের অন্তরে দিয়াছিলাম করুণা ও দয়া আর সন্ন্যাসবাদ ইহা তো উহারা নিজেরাই আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য প্রবর্তন করিয়াছিল আমি উহাদেরকে ইহার বিধান দেই নাই অথচ ইহাও উহারা যথাযথভাবে পালন করে নাই উহাদের মধ্যে যাহারা ইমান আনিয়াছিল উহাদেরকে আমি দিয়াছিলাম পুরস্কার এবং উহাদের অধিকাংশই সত্যত্যাগী يا ايها الذين امنوا اتقوا الله وامنوا برسوله يؤتكم كفلين من رحمته يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم হে মুমিনগণ আল্লাহকে ভয়